ইবনু হেব্বান ওল হাকিম ফি সাইহাইহিমা আবু হামাইদ আস সাইদি রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমরিইন আন ইয়াখুদা আসা আখিহ কোনো ব্যক্তির জন্যে তার ভাইয়ের একটি লাঠিও যদি হয় সেটা নেওয়া বৈধ হবে না হালাল হবে না বেগাই রেতি বেনাফসিমিন তার সন্তুষ্টি না থাকলে যদি একজন ভাই তার স্বেচ্ছায় তার অন্তর থেকে কোনো ভাইকে ছোট্ট একটা লাঠিও যদি না দেয় জোরপূর্বক বা যে কোনোভাবে প্রতারণা করে বা চুরি করে বা লুকিয়ে যে কোনোভাবে হোক এটা তার জন্য হালাল হবে না এ হাদিসটি ইমাম ইবনে হেব্বান এবং হাকেম তাদের দুই সহি কিতাবে বর্ণনা করেছেন তাহলে এই দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে এই হাদিসে আল্লাহর নবী আলিসালাম যার কাছ থেকে আমরা কিছু নেব তার বিনা অনুমতিতে তার সন্তুষ্টি ছাড়া তা গ্রহণ করা যাবে না কাজেই কোনোভাবে চাপ সৃষ্টি করে বা কোনো বিপাকে ফেলে বা কোনো ধরনের প্রতারণা করে ছলচাতুরি করে কোনোভাবে কোনো ভাইয়ের কোনো জিনিস এমনকি একটি ছোট্ট লাঠি হলেও তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা আর একজনের জন্যে হালাল হবে না বৈধ হবে না কাজেই আমরা যখন কেউ কাউরি কোনো কিছু হক তসরুফাত করবে অন্যায়ভাবে গ্রহণ করবে সেক্ষেত্রে মীমাংসা করে দেওয়া সেক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন যাদের ক্ষমতা আছে এই ধরনের অন্যায় অবিচার থেকে মানুষকে বাঁচাবের জন্যে মীমাংসার জন্য এগিয়ে আসা কোর্টে মীমাংসার সুব্যবস্থা থাকা এটাই হবে প্রয়োজন যাতে করে কেউ কাউরি প্রতি কোনো অন্যায় করে অবিচার করে ছাড় যেন না পেয়ে যায় আজ বিপর্যয় প্রতিটি ক্ষেত্রে মানুষ মানুষকে কিভাবে ঠকাবে মানুষ মানুষের কাছ থেকে কিভাবে তার সে চাক আর না চাক জোরপূর্বক হোক কৌশলে হোক বিভিন্নভাবে একে অপরের সম্পদ আজ ভক্ষণ করার বিরাট এক অবস্থা আমাদের সমাজে আমরা দেখতে পাই তাহলে কেউ যদি হাক্কুল ইবাদ কোনো ভাইয়ের কোনো হাক নষ্ট করে এর জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে আল্লাহর কাঠগড়ায় এই পৃথিবীতে তার অবশ্যই বিচার হওয়া জরুরি তার জন্যে কোর্ট কাচারি থাকা জরুরি যেখানে মানুষ সুষ্ঠু বিচার পাবে এ হাদিসটি দ্বারা আমরা মীমাংসা যে অধ্যায় এটা আমরা শেষ করতে পেরেছি এই মীমাংসাটা দুইভাবে হতে পারে একটা হলো কি যে স্বীকার করে নেওয়া একজন মানুষ স্বীকার করেছে কিন্তু কত সে জানে না এক্ষেত্রে মীমাংসার প্রয়োজন রয়েছে একজন মানুষ অস্বীকার করতেছে অস্বীকারের ক্ষেত্রে তাকেও প্রমাণ পুঁজি দ্বারা বাস্তবে সেটা বাস্তবায়ন করতে পারলে সাব্যস্ত করতে পারলে তার যে এই যে অস্বীকার করতেছিল অস্বীকার করতে গিয়ে সেক্ষেত্রেও মীমাংসার প্রয়োজন রয়েছে আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব অষ্টম অধ্যায় সেটি হলো বাবুল হাওয়ালা ওয়াজ্জামান হাওয়ালা কেউ যদি মনে করেন একজন মানুষ ঋণ নিয়েছে আরেকজনের কাছ থেকে ধরে নেওয়া আবদুল্লার কাছ থেকে আব্দুর রহমান ঋণ নিয়েছে আব্দুর রহমানের কাছ থেকে আবার জায়েদ ঋণ নিয়েছে এখন ঋণ দুইজনে গ্রহণ করেছে এই দুইজনের ঋণ এখন আব্দুর রহমান আবদুল্লাহকে বলল যে আমার যে ঋণ তুমি পাবে সেটা আমি জায়েদের কাছে পাবো তুমি সেখান থেকে সেই ঋণটা নিয়ে নিবে এই ধরনের যদি হাওয়ালা করে দেয় আরেকজনের উপরে সপ্রোধ করে দেয় যার কাছে ঋণ গ্রহিতা প্রথম ব্যক্তির কাছ থেকে ও আবার আরেকজনের কাছে পাবে তাহলে এই ধরনের যদি করে তাহলে তার শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই হাওয়ালা বা আরেকজনের কাছে যে নিতে বলল এই ধরনের করে নেওয়া শরীয়তে জায়জ রয়েছে কারণ এটা ইসলামের একটা সুন্দর বৈশিষ্ট্যের মধ্যে একটা সৌন্দর্যর মধ্যে কারণ একজন মানুষ হতে পারে দূরে আছে সে আসতে পারছে না বা একজন মানুষ যাতায়াতে তার সমস্যা আছে বা একজন মানুষ ঋণ গ্রহণ করেছে বটে কিন্তু এই মুহূর্তে তাকে দেওয়ার হয়তো সমস্যা আছে কাজে আরেকজন হয়তো তার পাশেই রয়েছে তার কাছ থেকে নিতে যদি বলে তাহলে শরীয়ত আমাদেরকে বলেছে সেই হাওয়ালা আমাদেরকে গ্রহণ করা এবং যে আমার কাছ থেকে ডাইরেক্ট যে ঋণ গ্রহণ করেছে সে যার কাছ থেকে নিতে বলেছে সেটা আমার জন্যে নেওয়া জায়জ রয়েছে এবং মেনে নেওয়া জায়জ আছে এমন কথা না না তোমাকেই দিতে হবে তোমাকেই আসতে হবে এই ধরনের কথা বলা যাবে না যাতে করে আপোষে একে অপরের সহযোগিতা হয় একে অপরের সমস্যা সমাধানে এগিয়ে আসে এ ব্যাপারে একে অপরকে সাহায্য করা এটা শরীয়তে মোহাম্মদের এক সুন্দর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত তাই কেউ যদি হাওয়ালা করে দেয় অন্যের তাহলে সেটা গ্রহণ করা তবে সেক্ষেত্রে শর্ত আছে যে যিনি হাওলা করবেন আর যার জন্য করা হবে আর যিনি করবেন দুইজনই যেন দুইজনে লেনদেনের ব্যাপারে যেন তাদের বৈধতা থাকে একজন হয়তো ছোট বাচ্চা সেটা পারবে না বা একজন অবোধ বা একজন হয়তো পাগল তাহলে তো হবে না শরীয়তের যে শর্ত রয়েছে যে যে কোনো অর্থ লেনদেনের ব্যাপারে তাকে বিবেকবান হতে হবে সাবালক হতে হবে তাকে কোনো সরকারিভাবে তার উপরে কোনো বাধা নিষেধ থাকবে না এমন ব্যক্তির কাছে হাওয়ালা করবে না যে ব্যক্তি শরীয়তে তার জন্যে কোনো প্রকার লেনদেন নিষেধাজ্ঞা রয়েছে দুই নম্বর শর্ত যে যার কাছে নিতে বলবে দ্বিতীয় ব্যক্তি তার কাছ থেকে সে ঋণ গ্রহণ করেছে এমন হতে হবে ঋণ গ্রহণ করে নাই এমনি একটা মানুষের কাছে বলে দিল ওমর কাছ থেকে নিয়ে নিও কিন্তু আসলে সে তার কাছ থেকে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে নাই আব্দুর রহমানের কাছ থেকে জায়দ ঋণ নাই তাহলে কেমন করে সে এই দায়িত্ব নিবে তিন নম্বর শর্ত হলো যে এই ঋণ দেওয়ার সময়ও হয়ে গেছে সময় হয়নি সে বলবে এখনো তো আমার সময় হয়নি ছয় মাস বাকি আছে তাহলে প্রথম ব্যক্তি যখন যাবে তখন বলবে না আমার তো এখন ঋণ দেরি রয়েছে পরিশোধের সময় রয়েছে তখন একটা ভেজাল রাখবে এইভাবে আরও শর্ত হলো যে দুইজনের যেন সমান হয় অর্থাৎ আমরা বলছিলাম যে আবদুল্লাহ থেকে আব্দুর রহমান যে ঋণ গ্রহণ করেছে এই ঋণের পরিমাণ আর আব্দুর রহমান থেকে জায়েদ যা গ্রহণ করেছে সেটারও পরিমাণ সমান হতে হবে কারণ যদি কম হয় তাহলে প্রথম যে ব্যক্তি আবদুল্লাহ ক্ষতিগ্রস্ত হবে আর বেশি যদি হয় তাহলে সে নিয়ে নিবি আবার তাহলে আব্দুর রহমান ক্ষতিগ্রস্ত হবে সমপরিমাণের যদি ঋণ হয় সেক্ষেত্রে তখন জায়জ হবে এছাড়া ইজাব এবং কবুল হতে হবে একজন বলবে যে হ্যাঁ তুমি জায়দের কাছ থেকে নিবে আব্দুর রহমান আবদুল্লাহ বলবে ঠিক আছে আমি নিব বা সেও বলবে আমি দিব এই ধরনের এই শর্তগুলি যদি পাওয়া যায় তাহলে হাওয়ালা করে দেওয়া একজন আরেকজনের প্রতি শরীয়তে জায়জ রয়েছে ওয়াল জামান জামান হলো জামিনত দাড়ি নেওয়া একজন আরেকজনের ওপরে জিম্মা দিয়ে দিল যে তুমি অমুকের কাছ থেকে যা পাবে আমি সেটা দায়িত্ব পালন করব। কেউ হয়তো কারোর কাছ থেকে ঋণ পেত সে বলল আমি এটা জিম্মা নিলাম আমি তোমার এটাকে আদায় করে দেব একজন মানুষের হয়তো কোনো টাকা পয়সার লেনদেনে এখন দিতে পারছে না এখন আরেকজন বলল আমি সেটা আদায় করে দেব সে নিজের কাছ থেকেই দেখ বা ওর কাছ থেকে নিয়ে দেখ এই ধরনের জিম্মা নেওয়া জিম্মাদারি নেওয়া এটাও শরীয়তের একটি সুন্দর বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য কারণ হতে পারে যে একজন মানুষ ঋণ গ্রহণ করেছে এখন ঋণদাতা তার প্রতি পীড়াপিড়ি করতেছে দিতে পারছে না এবং তাকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না তৃতীয় ব্যক্তি বলে আমি দিয়ে দেবো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ওই ব্যক্তি মেনে নেবে এবং একটা সমস্যার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 জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দার্শাহাদিসের আমাদের বাকি অংশ হাওয়ালা এবং জামান একজন আরেকজন প্রতি অর্পিত করে দেওয়া এক ঋণ গ্রহিতা আর এক ঋণ গ্রহিতার উপরে প্রথম ঋণ দাতাকে নেওয়ার জন্যে এবং কেউ যদি কোনো জিম্মাদারি নিয়ে নেয় শরীয়তের এই দুইটি সুন্দর বৈশিষ্ট্য এখানে মানুষ সমাজে বসবাস করতে গেলে কত ধরনের সমস্যায় মানুষ আসতে পারে সে সমস্যার সমাধানের জন্যে এই ধরনের সুন্দর ব্যবস্থাপনা করেছে আমাদের শরীয়ত আমাদের মহান রব্বুল আলমিন কাজেই এ ব্যাপারে হাদিসের আলোকে আমরা কিছু মাসাইল জানব প্রথম হাদিসই হচ্ছে আন আবি হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الغني ظلم وإن أتبع أحدكم على مليء فليتبع متفق عليه وفي رواية لأحمد فليحتل আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বড় লোকের টালবাহানা করা জুলুম এর আগেও আমরা বলেছি একজন বড় লোক তার টাকা পয়সা আছে ধন দৌলত আছে ঋণ নিয়েছে সেটা সরকারি ঋণ হোক বা বেসরকারি হোক কোনো ব্যক্তি হোক সমপর্যায়ের হোক বা যদি বিশেষ করে গরিব হয়ে যায় এক্ষেত্রে ঋণ পরিশোধের তার কর্জ পরিশোধের ব্যাপারে টালবাহানা করা আজ না কাল পরশু এখন না তখন আজ আসো কাল আসো কোনো ওজোর ছাড়া কোনো সমস্যা ছাড়াই এইভাবে আজকাল করা আল্লাহর নবী আলিসাল্লাম বলেন এটা একটা জুলুম আর জুলুম এমন একটা পাপ যেটা আল্লাহ রব্বুল আলমিন নিজের উপর হারাম করে দিয়েছেন কাউকের প্রতি জুলুম করবেন না আল্লাহ তালা বলেন হাদিসে কুলসি ইন্নি হারাম জুলমা আলা নফসি আমি আল্লাহ আমার প্রতি জুলুম হারাম করে দিয়েছি অর্থাৎ আমি কোনো কাউরি প্রতি জুলুম করব না হারাম তো হুবাই না এবাদি এবং বান্দাদের মাঝে একে অপরের প্রতি জুলুম করা হারাম করে দিয়েছি যে কেউ হোক বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন মুসলিম অমুসলিম কোনোভাবে কোনো প্রকার জুলুম কোনো প্রকার অত্যাচার করা যাবে না এবং জুলুম এমন একটা পাপ যার প্রাশ্চিত্য আখেরাতে তো ভোগ করতেই হবে কিন্তু দুনিয়া তো করতে হবে দুইটি এমন পাপ রয়েছে যেই গুনাহ মানুষ করলে আখেরাতে পরকালে তাকে তো তার শাস্তি ভোগ করতেই হবে কিন্তু এই দুনিয়াতেই তার আগে তাকে শাস্তি তার নিতে হবে একটি হলো ওকোক বাবা মার সঙ্গে নাফারমানি করা বাবা মার সঙ্গে অবাধ্য হওয়া যদি কেউ হয় তার ঘরেও এমন সন্তান আসবে যে তার অবাধ্য হয়ে তাকে ওই সায়স্তাটা করবে যে তার বাবার সঙ্গে যা করেছিল তার সন্তান তার সঙ্গেই সেই ব্যবহার করবে আরেকটা হলো কি জুলুম কেউ যদি জুলুম করে কেউ যদি অন্যায় অবিচার করে তাহলে আখরাতে তার শাস্তি ভোগ করার আগে এই দুনিয়াতেই তাকে শাস্তি নিতে হবে আর এক জালিমকে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি নিয়োগ করে দিবেন এই জন্যে বড়লোক যারা এই ধরনের কর্জ বা ঋণ পরিশোধ করার ব্যাপারে টালবাহানা যারা করে আজ না কাল করে এটা একটা জুলুম আর জুলুমের সবচেয়ে বড় অন্যায়ের মধ্যে একটি বড় অন্যায় ওয়াইনুতবে আহাদুকুম আলা মালিগিন ফালিয়াতবা কেউ যদি তোমাদের কাউকে কোনো অভাবগ্রস্ত না অর্থ করি আছে বড় লোক তার ধন সম্পদ আছে তার থেকে ঋণ নিতে বলে তাহলে যেন সেটা সে মানে সেজন্য তার কাছ থেকেই চাইয়ে নাই ওইটা বোখারি মুসলিমের বর্ণনা অন্য বর্ণনা আছে আহমাদের ফালিয়াহতাল সেজন্য তার হাওয়ালাটা কবুল করে নেই কেউ যদি এমন এক লোকের কাছে তার ঋণ নিতে বলল যার কাছ থেকে সে ঋণ নিয়েছে তাহলে সেটা তাকে কবুল করে নেওয়া উচিত বলবেন আমি করব না তবে যদি এমন হয় যে গরিব মিসকিন কিছুই নাই এখানে যখন বড়লোকের কথা বলা হচ্ছে অর্থাৎ তার অর্থ সম্পদ আছে আপনার ঋণ আপনাকে দিতে পারবে কারণ সে ঋণ নিয়েছে আপনার ঋণগ্রহিতার কাছে তাহলে এই হাওয়ালা যে করে দিল আরেকজনের কাছ থেকে নেওয়ার জন্য যে বলল এটা গ্রহণ করে নেওয়ার জন্যে শরীয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এখানে কোনো ঝগড়া না করে না আমি যাব না তবে যদি সেইখানে গিয়ে না পাই বা সেই ব্যক্তি যদি অস্বীকার করে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যদি সে মেনে নেয় যে হ্যাঁ আমি দিয়ে দেব তাহলে সেটাকে মেনে নেওয়া উচিত এটাই হলো হাওয়ালা বা অন্যের কাছ থেকে আমি যাকে ঋণ দিয়েছি তার কাছ থেকে আরেকজন ঋণ গ্রহণ করেছে সেই ঋণ তার কাছ থেকে আমি নিব সরাসরি যে আমার কাছ থেকে নিয়েছে তার কাছ থেকে না নিয়ে এটা শরীয়তে জায়েজ করেছে বরং এই ধরনের যদি কেউ হাওয়ালা করে দেয় সে ব্যাপারটাকে গ্রহণ করার জন্যে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال توفي رجل منا فغسلنا وحنتنا وكفنا ثم اتينا به رسول الله صلى الله عليه وسلم জাবির রাজিয়াল্লাহনু বলেন যে আমাদের একজন মানুষ মারা গিয়েছিল ফাগাসাল্লাহ আমরা তাকে ভালো করে গোসল দিয়ে এবং গোসলের পরে তাকে মানে সুগন্ধি মাখাই কাফন টাফন পরাই সোম্মাতেই নবিহি রাসুল আল্লাহ সাল্লাম আমরা আল্লাহ রাসুলের কাছে ওই মৃত্যু মাইয়েতকে নিয়ে গেলাম ফাকুল্লা তুসাল্লি আলাই আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি এই মৃত্যু আমাদের যে মাইয়েত এর জানাজার সালাত আদায় করে দেন ফাখাতা খোতান আল্লাহ দু এক পা সামনে আগালেন অর্থাৎ জানাজা নামাজ পড়াবের জন্যে তিনি সামনে কিছুটা এগিয়ে গেলেন সোম্মা কাল আলাই বললেন আচ্ছা এই যে মারা গেছে তোমাদের যে মাইয়ে এর ওপরে কি কোনো ঋণ টিন আছে নাকি কোনো বান্দার হক আছে কোনো কর্জ আছে কল্লা দিনারান আল্লাহ নবীকে সাহাবা ইকরাম বললেন মাত্র দুই দিনার তার ঋণ রয়েছে ফানসারাফা আল্লাহ নবী ফিরে গেলেন জানাজার নামাজ তার পড়ালেন না ফাতাহাম্মালাহুমা আবু কাতাদা আবু কাতাদা রাজি আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আমি এর দায়িত্ব নিলাম এই দুই দিনার যে তার ঋণ রয়েছে আমাদের মাইয়েতের আমি এটা পরিশোধ করে দিব ফাতাইনাহু ফাকাল আবু কাতাদা আদিনারান আলাইয়া আল্লাহ নবীর কাছে আমরা গেলাম আবু কাতাদা বললেন হে আল্লাহ রসুল তার যে দুই দিনার ঋণ রয়ে গেছে আমি সেটার জিম্মাদারি নিয়ে নিলাম আমি সেটা আদায় করে দেব তো এই যে অন্যের জিম্মাদারি নিজের উপর নিয়ে নেওয়া এটা ইসলামের একটা সৌন্দর্য এবং বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত ফকাল রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ যেভাবে ঋণ গ্রহিতা ঋণ পরিশোধ করতে বাধ্য ঠিক তুমিও ওইভাবে আদায় করা নিজের উপরে বাধ্য করে নিলে ওবারিয়া মিনহুমা আল মাইয়েত আর এই যে দুই দিনার মাইয়েতের উপরে ছিল মাইয়েত কিন্তু এ থেকে মুক্ত হয়ে গেল তুমি যখন এটা জিম্মা নিয়ে নিলে আবু কাতাদা মাইয়েত মৃত্যু ব্যক্তি কিন্তু এ থেকে মুক্ত হয়ে গেল কালা নাম আবু কাতাদা বলেন হ্যাঁ আল্লাহ রসুল হা এভাবেই আমি দায়িত্ব নিলাম আমি তাকে পরিশোধ করে দিব ফসল্লা আলাই আল্লাহ নবী আলিসালাম তখন ওই মাইয়েতের জানাজার সালাত আদা করলেন এখানে আমরা দুইটা জিনিস জানতে পারি একটা হলো যে ঋণ যার উপরে থাকবে পরিশোধ করা না পর্যন্ত সালাতে জানাজা আদা না করা বিশেষ করে যিনি রাষ্ট্রপতি হবেন বা তার কোনো দায়িত্বশীল হবেন সাধারণ মানুষরা আদা করতে পারে যেই ধরনের ঋণ যদি থেকে যায় এবং ঋণ পরিশোধের তার কোনো সুযোগ না থাকে তাহলে তাকে সাহায্য করার জন্যে মানুষদের মধ্য হতে কেউ যদি বলে আমি সেটা পরিশোধের দায়িত্ব নিলাম বা এইভাবে যদি তার আত্মীয় ছেলেমেয়েরা দায়িত্ব নিয়ে নেয় তাহলে সেটাই হবে করণীয় এই হাদিসে অন্য হাদিসে আরো একটু বেশি আছে যে আল্লাহর নবী আলিসাল্লাম আবু কাতাদা রাজিয়াল্লাহ তালা আনুকে রাস্তায় দেখে জিজ্ঞেস করলেন পরে হ্যাঁ আদায় করেছ তো বললেন হ্যাঁ করেছি এরপরে বললেন এহের আল্লাহ রসুল আরেকজন দুই দিন আর দাবি করে সেই ব্যক্তির প্রতি আল্লাহ নবী বলে সেই দুই দিন আরও তুমি আদায় করে দিও তাহলে এই যে ঋণের ব্যাপারটা এত কঠিন আজ মানুষ ঋণ করতে করতে পাহাড় সমান ঋণ করে কোনো ব্যাপারই মনে করে না এইভাবে মারা যায় আর মরে গেলে এই ঋণের বোঝা নিয়ে সে কবরে আজাব পেতে থাকে এই জন্যে যারা আত্মীয় স্বজন মৃত্যু ব্যক্তির প্রথম সম্পত্তি বন্টন করার আগে আল্লাহর কোনো ঋণ জাকাত বা হজ কোনো ফরজের ব্যাপার আছে কিনা এরপরে মানুষের ঋণ কি আছে সেটাও পরিশোধ করতে হবে এভাবে অনেক সময় অনেকে বিয়ে করে স্ত্রীর মোহর যে এই মোহরানা আদা না করে এইভাবে মরে যায় সেক্ষেত্রে তাকে হয়তো এর বিনিময়ে কিছুই দেয় না এক্ষেত্রে এটাও যেহেতু ঋণ এই ঋণগুলি পরিশোধ করার পরেই তার সম্পত্তি বন্টন হবে তার আগে বন্টন করা যাবে না ইহাদিসটি মাহমাদ আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন ইবনে হেব্বান ও হাকিম হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি সহি হাদিস এর দ্বারা আমরা যা বুঝলাম সেটা অবশ্যই করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ ওয়ান আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউতা বিরাজুলি আল মুতাওয়াফা আলাইহি আদ-দাইন ফায়াসআলু হাল তারাকা লিদাইনিহি মিন কাদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে মৃত্যু ব্যক্তিকে আল্লাহর নবী আলিসালামের কাছে নিয়ে আসা হতো জানাজার সালাত আদায়ের জন্যে তখন তিনি জিজ্ঞেস করতেন তার কি কোনো ঋণ রয়ে গেছে তার কোনো কর্জ রয়েছে এবং এই কর্জ ঋণ পরিশোধের মতো তার কোনো ব্যবস্থাপনা আছে না নাই ফাইন হদ্দেশা আন্নাহু তারা কাওয়াফা যদি বলা হতো যে হ্যাঁ সে মারা গেছে তার ঋণ পরিশোধ করার মতো সেই অর্থ করি সে রেখে গেছে সাল্লাহ আলাই তাহলে আল্লাহ নবী আলিসালাম ওই ব্যক্তির সালাত আদায় করতেন এবং ঋণ পরিশোধের ব্যাপারটা আগে কনফার্ম হতেন তারপরে এই সালাত আদায় করতেন যেটা আমরা এহাদিস দ্বারা বুঝতে পারি ওয়াইল্লা আর যদি এমন বলা হতো যে সে তো মারা গিয়েছে ঋণ রয়েছে কিন্তু ঋণ পরিশোধের মতো তার কাছে কিছুই সম্পদ নেই কিছুই রেখে যায় নাই এই ধরনের কিছু বলা হলে কালা সল্লু আলা সাহেবেকুম আল্লাহ বলতেন তোমরা তোমাদের সাথীর তোমাদের ভাইয়ের তোমরা জানাজা আদা করো আমি তার সালাত আদা করব না মানুষের হকের ব্যাপারে এত বড় সচেতন ছিলেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ফালাম্মা ফাতাহাল্লাহ আলাইহিল ফতোহ যখন আল্লাহ নবী সালাতামের প্রতি আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন যুদ্ধের বিজয় দিলেন বিভিন্ন দেশ বিজয় হল এবং সেখান থেকে আল্লাহ নবীর কাছে বাইতুল মালে সম্পদ আসা শুরু করল তখন তিনি বললেন আনা আউলা বিল মিন আলফসিহিম আমি মুমিনদের নিজস্ব তাদের নিজের আত্মার চেয়ে আমি বেশি অধিকার রাখি আমি তাদের ব্যাপারে বেশি তাদের নিকটবর্তী আমি ফামান ফিয়া ওয়ালাইহি দেন অতএব কেউ যদি মারা যায় আর তার ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে সুযোগ না থাকে তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাম তার ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করতেছি তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যদি কেউ মানুষ ঋণ রেখে মারা যায় তাহলে তার ইমাম গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ যদি ইমাম হন তিনি সালাত আদা করবেন না বা রাষ্ট্রপতি বা তার প্রতিনিধি তবে সাধারণ মানুষরা তার সালাতে আদা করতে পারবে এক্ষেত্রে যদি তার কোনো এই ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে ওই ক্ষেত্রে রাষ্ট্র তার বাইতুল মাল থেকে রাজস্ব খাত থেকে সেটা পরিশোধ করে দিবেন অফি আলিল বুখারি ফামান মাত ওয়ালাম অন্য বর্ণায় আছে বুখারির যে মারা যাবে আর পূর্ণ করার মতো কিছুই রেখে যাবে না সেই ব্যক্তির দায়িত্ব আমি নবীর প্রতি অর্থাৎ এটা ইসলামের দায়িত্ব হয়ে যাবে বাইতুল মাল থেকে সরকারি ফান্ড থেকে সেটাকে পরিশোধ করে ঋণ মুক্ত করে তাকে এই দুনিয়া থেকে তার কবরে দাফন কার্য শেষ করা আমরা এ পর্বের আলোচনা এখানে শেষ করতে চাই আকুল কাউলিহাদ হাদ আস্তাকফুল্লা আলী ওয়ালাকুম সালিল মুসলিমিন ফস্তাকফুরু ওসাল্লা নবীনা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 الله أكبر الله أكبر আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়